বুকেতে বল মুখেতে বল বুকেতে বল মুখেতে বল মুসলিম সমাজ আগিয়ে চল বুকেতে বল মুখেতে বল মুসলিম সমাজ আগিয়ে চল ইসলাম ধ্বংসেরই পথে কেউ থেকে না বসে একসাথে সবাই চল প্রতিবাদের ছন্দ তল বুকেতে বল মুখেতে বল মুসলিম সমাজ আগিয়ে চল বুকেতে বল মুখেতে বল মুসলিম সমাজ আগিয়ে চল ইসলাম ধ্বংসেরই পথে কেউ থেকে না বসে একসাথে সবাই চল প্রতিবাদের ছন্দ তল ওরে মোদি সরকার তোমার নেই দরকার আঘাতহীন চো তুমি বাতার ওরে মোদি সরকার তোমার নেই দরকার আঘাত চো তুমি মানো বাতার তুমি ইবিলিস শয়তান তোমার নেই কোন জ্ঞান শুধু অপেক্ষা কর প্রতিবাদের ছন্দ তোল বুকেতে বল মুখেতে বল মুসলিম সমাজ আগিয়ে চলো বুকেতে গো মুখেতে বল মুসলিম সমাজ আগিয়ে চলো ইসলাম ধ্বংসেরই পথে কেউ থেকো না বসে একসাথে সবাই চলো প্রতিবাদের ছন্দ দতল এই মোদি সরকার মোদের সন্ত্রাসী কয় এতে করতে হবে মোদের প্রতিবাদ এই মোদি সরকার মোদের সন্ত্রাসী কয় এতে করতে হবে মোদের প্রতিবাদ এই সাই নাকি সন্ত্রাসী হয় এই মাদরাসাই নাকি সন্তাসী হয় কি করে মানব বল প্রতিবাদের সন্দ তল বুকেতে বল মুখেতে বল মুসলিম সমাজ আগিয়ে চলো বুকেতে বলো মুখেতে বলো মুসলিম সমাজ আগিয়ে চলো ইসলাম ধ্বংসেরই পথে কেউ ওঠে না বসে একসাথে সবাই চলো প্রতিবাদেরই ছন্দ তলো এভাবে যদি মোদির অত্যাচার করে মুসলিম থাকবে না বসে হাতে চুরি পরে এভাবে যদি মোদির অত্যাচার করে মুসলিম থাকবে না বসে হাতে চুরি পরে তোরা আনিস না আঘাত মুসলিম জাতির উপর তোরা আনিস না আঘাত মুসলিম ধর্মের উপর মুসলিম সিংহের রূপ নেবে ছাড়বে না বলি তোদের বুকেতে বলো মুখেতে বলো মুসলিম সমাজ আগিয়ে চলো বুকেতে বলো মুখেতে বলো মুসলিম সমাজ আগিয়ে চলো ইসলাম ধ্বংসেরই পথে কেউ থেকে না বসে একসাথে সবাই চল প্রতিবাদের ছন্দ তল এই সংখ্যালঘু পিওয়াইএফ ফাউন্ডেশন জাতির তরে এরা করে প্রতিবাদ এই সংখ্যালঘু পিওয়াই এফ ফাউন্ডেশন জাতির তরে এরা করে প্রতিবাদ তাই এমডি আলমগীর বলে ভাই এসো না সবে তাই এমডি আলমগীর বলে ভাই এসো না সবে একসাথে নামি প্রতিবাদে রাখবো না হিংসা মনে খেতে বল মুখেতে বল মুসলিম বিষমাজ আগিয়ে চলো বুকেতে বল মুখেতে বল মুসলিম বিষমাজ আগিয়ে চলো ইসলাম ধ্বংসেরই পথে কেউ থেকে না বসে একসাথে সবাই চলো অতিবাদের সন্দ তোল ওরি মোদি সরকার তোমরা নেই দরকার আঘাত গেনেছো তুমি মানবতার ওরে মোদি সরকার তোমরা নেই দরকার আঘাত গেনেছো তুমি মানবতার তুমি ইবিলিস শয়তান তোমরা নেই কোনো গা শুধু অপেক্ষা কর প্রতিবাদের সন্দ তল মুখেতে বল মুখেতে বল মুসলিম সমাজ আগিয়ে চলো বুকেতে বল মুখেতে বলো মুসলিম সমাজ আগিয়ে চলো ইসলাম ধ্বংসের পথে কে থেকো না বসে একসাথে সবাই চলো প্রতিবাদের ছন্দ তল মুখেতে বল মুখেতে বল মুসলিম সমাজ আগিয়ে চলো আরও নূতন ও পুরানো গজল বা ওয়াজ পেতে সার্চ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট